থেকে পাঁচ বাক্যের মধ্যে হলে ভালো হয় এখানে আপনি প্রশ্ন করবেন কোনো বক্তৃতা দেবেন না বা বিতর্ক করার চেষ্টা করবেন না খেয়াল রাখবেন তিন নম্বর আপনারা একবারে মাত্র একটা প্রশ্ন করবেন দ্বিতীয় প্রশ্ন করতে চাইলে আপনি লাইনের পেছনে গিয়ে দাঁড়াবেন সেখানে অপেক্ষা করবেন আর সুযোগ পেলে প্রশ্ন করবেন এবারের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে পেছনের হ্যাঁ। মাইকে এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম ভাই আমার নাম সুফিয়ান আমার বন্ধুর নাম অঙ্কিত আসসালামু আলাইকুম এই প্রশ্নটার মোট দুইটা আলাদা অংশ আছে আমার বন্ধু ইসলাম গ্রহণ করতে গিয়েও পিছিয়ে এসেছিল সে বলেছিল যে হিন্দুদের মতো মুসলিমদেরও বর্ণভেদ আছে যেমন ধরেন মুসলিমদের মধ্যে আছে শিয়া বুড়ি সুন্নি জামাতি আহলে হাদিস আর তার দ্বিতীয় প্রশ্নটা হলো যে সে কি কোনো কবরস্থান বা মাজারে গিয়ে সেই মৃত লোকের কাছে কিছু চাইতে পারে কারণ সে হলো আল্লাহ আর তার মাঝে মধ্যস্থতাকারী ভাই প্রশ্ন করলেন যে আপনার এক বন্ধু একবার ইসলাম গ্রহণ করতে গিয়েও পরে পিছিয়ে এসেছে তিনি ভেবেছেন যে ইসলামেও হিন্দুজমের মতো বর্ণভেদ আছে ইসলামে বিভিন্ন রকম দল আছে শিয়া সুন্নি জামাতে ইসলামী আহলা হাদিস ভাই কোরআন পড়ে দেখবেন কোরআনে কোন রকম সিয়া শূন্য নেই এখানে সিয়া শূন্য নেই জামাতে ইসলামী নেই কোরআনে আহলা হাদিসও কোথাও নেই কোরআন এ ব্যাপারে কি বলছে পবিত্র কোরআনে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর 103 ওয়াতাসিমু জামিয়া ওয়ালা তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো পরস্পর বিচ্ছিন্ন হও না আল্লাহর রজ্জু হচ্ছে পবিত্র কোরআন আমরা শক্ত করে ধরব কোরআন এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের হাদিসকে আর পরস্পর বিচ্ছিন্ন হব না আর কোরআনে কথা পরিষ্কার বলা হয়েছে সুরা আনাম অধ্যায় নম্বর ছয় আয়াত নম্বর একশো উনষাট এখানে আল্লাহ তালা তার রাসুলকে বলেছেন যে হে নবী যারা দিন সম্পর্কে নানা মত আর দলের সৃষ্টি করে থাকে তাদের দায়িত্ব তোমার নয় আল্লাহ শেষ বিচারের দিনে তাদের বিষয়টা দেখবেন তাহলে ইসলামে বিভিন্ন দল তৈরি করা এটা হারাম এটা নিষিদ্ধ আমাদের প্রিয় নবী কি ছিলেন শিয়া ছিলেন নাকি সুন্নি তিনি কি ছিলেন আমাদের নবী মোহাম্মদ ছিলেন একজন মুসলিম আর সেই কারণেই যখন দাওয়ার মাস্টার কির কথা বলেছিলাম সুরা আল ইমরান অধ্যায় তিন হাজার চৌষট্টি বলা হয়েছে আল্লাহ অর্থাৎ বলো তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করি তাহলে মুসলিম হচ্ছে সেই লোক যে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করে আপনার বন্ধুকে বলবেন ইসলাম ধর্মে কোন রকম বর্ণভেদ নেই কোনো উপদল নেই আমরা সবাই হচ্ছে মুসলিম মুসলিম মানে যে লোক আল্লাহ তালার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আর যদি কেউ আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করে তাকে বলা হয় একজন মুসলিম আর যদি আল্লাহর কাছে কিছু চান আল্লাহ করণে বলেছেন সুরা ফাতিহা অধ্যায় নম্বর এক ডাকো আমি তোমাদের ডাকে সাড়া তাহলে আল্লাহর কাছে কিছু চান সরাসরি তার কাছে চান এটাই সবচেয়ে ভালো আর সবচেয়ে লজিক্যাল আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ বোন আসসালামু আলাইকুম এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন ওর নাম হচ্ছে অপূর্বা ও একজন ছাত্রী প্রশ্নটা হলো যে ভারতে মুসলিমরা কেন বন্দে মাতারম শব্দটা উচ্চারণ করতে চায় না বোন আপনি প্রশ্ন করলেন যে ভারতে মুসলিমরা কেন বন্দে মাতারম শব্দটা উচ্চারণ করতে চায় না এটা বেশ কমন একটা প্রশ্ন যে মুসলিমরা কেন বন্দে মাতারম শব্দটা বলতে চায় না প্রেস কনফারেন্সেও প্রশ্নটা করা হয়েছিল কনফারেন্সের শুরুতে করেছিল প্রেস মিডিয়া এটার উত্তর দেওয়ার আগে আপনাদের একটা কথা বলি যে এমনকি হিন্দুদেরও বন্দে মাতারাম বলা উচিত না কারণ যদি গানটা শোনেন লিখেছিলেন বঙ্কিম চট্টোপাধ্যায় বন্দে মাতারম মানে আমি কুর্নিশ করছি আমার মাতৃভূমিকে বন্দে মাতারম শব্দটা এই গানে মোট তিনবার আছে আর এ কথা আগেও বলেছি যে বেদের কথা অনুযায়ী এখানে স্পষ্ট বলা আছে যজুর্বেদ অধ্যায় নম্বর বত্রিশ অনুচ্ছেদ তিন এছাড়া শ্বেতক্ষেত্র উপনিষদ অধ্যায় চার অনুচ্ছেদ উনিশ মহান ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই তার কোন প্রতিমা নেই কোন ফটোগ্রাফ নেই কোন ছবি নেই কোন পোর্ট্রেট নেই কোন ভাস্কর্য নেই কোন মূর্তি নেই তাহলে দেশকে উপাসনা করার প্রশ্ন আসছে থেকে একজন হিন্দু যদি তাদের ধর্মগ্রন্থ বেদ সম্পর্কে জানে সে কখনোই বন্দে মাতারাম বলবে না যদি ধর্মগ্রন্থ সম্পর্কে না জানে তাহলে সে বলতে পারে তবে ধর্মগ্রন্থ সম্পর্কে যদি জানে এই গানে তিনটা লাইনে তিনটা জায়গায় বলা হয়েছে বন্দে মাতারাম আমি মাতৃভূমিকে কুর্নিশ করি উপাসনা করি এটা বললে বেদের বিরুদ্ধে যাচ্ছেন এখন মুসলিমদের ব্যাপারে যদি বলি গানের মোট বারোটা লাইন কোরআন এবং সহি বিরুদ্ধে যায় তিনবার বলা হয়েছে আমি আমার মাতৃভূমিকে কুর্নিশ করি এটা পুরোপুরি নিষিদ্ধ ইসলাম ধর্মে আমরা কুর্নিশ করি শুধুমাত্র আল্লাহ সালাকে আমরা মুসলিমরা যদি আমাদের দেশের আইন সৃষ্টিকর্তার আইনের বিরুদ্ধে না যায় আমরা সে আইন মেনে চলব আমরা দেশকে ভালোবাসি দেশকে সাহায্য করতে চাই দেশটাকে উন্নত করতে চাই প্রয়োজন হলে সত্যের খাতিরে দেশের জন্য জীবনও দিতে প্রস্তুত তবে আমরা উপাসনা করতে পারবো না কারণ আমরা উপাসনা করি শুধুমাত্র আল্লাহ তালার শুধুমাত্র আল্লাহ তালার ইবাদত করা উচিত আর এই দেশে স্রষ্টাকে আল্লাহ সর্বশক্তিমান ঈশ্বর তাহলে আমরা কেন সৃষ্টির উপাসনা করব আমরা উপাসনা করব স্রষ্টাকে সৃষ্টিকে নয় আর এছাড়াও বন্দে মাতরম গানে কিছু কথা আছে দেশকে বিভিন্ন দেবদেবীর সাথে তুলনা করা হয়েছে লক্ষ্মীর কথা আছে দুর্গার কথা আছে এই সব কথাই পবিত্র কোরআনের শিক্ষার বিরুদ্ধে চলে যায় আর আপনি যদি ইতিহাস পড়ে দেখেন কয়েক বছর আগে এটা ছিল রাজনৈতিক বিষয় এই গানটা লিখেছিলেন আঠারোশো ষাট বা সত্তরের দশকে বঙ্কিম চট্টোপাধ্যায় এর উদ্দেশ্য ছিল আসলে রাজনৈতিক আর এখনো উদ্দেশ্যটা রাজনৈতিক আছে বুঝতে পারছে না এটা তাদের ধর্মের বিরুদ্ধেও যাচ্ছে এই গানটা বন্দে মাতারাম তাদের নিজেদের ধর্মের বিরুদ্ধে যাচ্ছে তাই আমি বলবো শুধু মুসলিম নয় আমি হিন্দুদের উদ্দেশ্যেও বলবো যে আপনারা বন্দে মাতারাম বলবেন না হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আমার নাম লিওন জন প্রথমেই আমি আমার বন্ধু নুরুল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি এখানে নিয়ে আসার জন্য এতে করে আপনার এই সুন্দর লেকচারটা শোনার সুযোগ আমার হয়েছে আপনাকে আমি দুইটা প্রশ্ন করতে চাই প্রথমটা হলো একজন সত্যিকারের মুসলিম হতে গেলে কি করতে হবে আর আমার দ্বিতীয় প্রশ্নটা হলো মুসলিমরা দিনে পাঁচ অক্ত নামাজ পড়ে এখন আমরা ক্যাথলিকরা বা অন্য ধর্মের অনুসারীরা পাঁচবার উপাসনা করি না কেন এটার পেছনে কি কোনো কারণ আছে ভাই দুটো প্রশ্ন করলেন প্রথমটা হলো যে সত্যিকারের মুসলিম হতে কি করতে হবে কি করা প্রয়োজন আর দ্বিতীয়টা হলো মুসলিমরা পাঁচ অক্ত নামাজ পড়ে কেন ক্যাথলিকদের উপাসনা কম এটার কারণ কি এখন মুসলিম হতে গেলে কি করতে হবে এ কথা আগেও বলেছি মুসলিম মানে যে লোক আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাহলে যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন আর আল্লাহর নির্দেশ মেনে চলেন আপনি মুসলিম প্রথম কাজটা হচ্ছে আপনাকে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই সর্বশক্তিমান ঈশ্বরবাদে কোনো উপাস্য নেই আর সাক্ষ্য দেবেন যে নবী মোহাম্মদ হলেন এই আল্লাহর বান্দা এবং রাসুল এটাই হলো মূল বিশ্বাস এটাই ধর্মবিশ্বাসের মূল ভিত্তি বলা হয় শাহাদা যদি এই সাক্ষ্য দেন তাহলে আপনি এই ধর্মবিশ্বাসে প্রবেশ করলেন আর ভালো মুসলিম হওয়ার জন্য আপনি আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করবেন যদি নির্দেশগুলো মানেন যেগুলো আল্লাহ এই কোরআনে বলেছেন আর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাদিসগুলো যদি মেনে চলেন তাহলে আপনাকে ভালো মুসলিম বলা হবে এবার আমরা দ্বিতীয় প্রশ্নে আসি মুসলিমরা কেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনার খ্রিস্টানরা উপাসনা করেন কম এর কারণ হচ্ছে আমরা মুসলিমরা আমাদের নামাজ হচ্ছে ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং সাধারণত মানুষ বলে প্রার্থনা নামাজ শব্দের সঠিক অনুবাদ প্রার্থনা নয় প্রার্থনা মানে সাহায্য কামনা করা অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী প্রার্থনা মানে অনুরোধ করা নামাজের সময় আমরা শুধুমাত্র সাহায্য কামনা করি না সাহায্য চাওয়ার পাশাপাশি আল্লাহর কাছ থেকে দিক নির্দেশনাও পাই অন্যান্য ধর্মে শুধু সাহায্য চাওয়া হয় ইসলাম ধর্মে সাহায্য চাওয়ার পাশাপাশি আমরা আল্লাহর কাছ থেকে দিক নির্দেশনাও পাই যেমন ধরেন নামাজে ইমাম সুরা ফাতিহার পরে করোনা একটা আয়াত পড়লেন সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নব্বই হে মুমিনগণ নিশ্চয় মদ এবং জুয়া খেলা মূর্তি পূজার বেদে এবং ভাগ নির্ণয়ক স্বর এগুলো সব শয়তানের কাজ এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো এখানে আমরা আল্লাহ তালার কাছ থেকে নির্দেশনা পাচ্ছি নামাজের সময় তোমরা মাদকদ্রব্য নিও না জুয়া খেলো না ভাগ্য গণনা করো না মূর্তি পূজা করো না এগুলো শয়তানের কাজ এগুলো বর্জন করো যাতে সফল হতে পারো তাহলে সাহায্য চাওয়ার পাশাপাশি আমরা নির্দেশনা পাচ্ছি আল্লাহ সুবান তালার আর আল্লাহ তালাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সেজন্য আমি নামাজের নাম দিয়েছি এটা ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং আল্লাহর হুকুম মানার নাম ইসলাম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিস টিভি বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের রকম সমূহ মেনে চলার গুরুত্ব কি ভালো মন্দের মাঝে তফাৎ করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহ শরীয়তের বাইরে যাওয়ার সুযোগও তার মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইসলাম দিয়েছেন এটা অনুসরণের ভিতরেই মানুষের কল্যাণ নিহিত রয়েছে ইসলাম একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুজফার বিন মহসিন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবর হোসেন হারুন হোসেনের উপস্থাপনায় ইসলাম আমাদের কাছে এসেছে প্রতিটি বিধান আল্লাহ যেটা দিয়েছেন এটা মানুষের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়াবি ফায়দা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং বর্তমানে আপনারা দেখবেন আমাদের চারপাশে অনেক খারাপ কাজ হচ্ছে বিভিন্ন খারাপ ঘটনা ঘটছে শয়তানি অশ্লীলতা প্রতারণা এগুলো তো আমাদের প্রোগ্রামিং নষ্ট হয়ে যেতে পারে ডাক্তাররা যেমন বলেন সুস্থ থাকতে হলে দিনে অন্তত তিনবার খাবেন আর আমাদের স্রষ্টা আল্লাহ তালা জানেন যে আমাদের দিনে পাঁচবার প্রোগ্রাম হতে হবে যেন সরল পথে থাকতে পারি আল্লাহ আমাদের স্রষ্টা তিনি জানেন আপনি সত্যিকারের খ্রিস্টান হলে আপনারও পাঁচবার পড়া উচিত কেন জানেন কারণ আপনাদের বাইবেল পড়লে দেখবেন বুক অফ অ্যাক্স যে কিভাবে অজু করতে হয় সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত পাঁচ যে তোমরা হাত ধোবে তারপর মুখ ধোবে পানি দিয়ে মাথা মাসেহ আর গোড়ালি পর্যন্ত পা ধোবে একই রকম কথা আছে বুক অব অ্যাক্সে এরপর বুক অব এক্সোডাস যে হারুন এবং মুসা তাদের মুখ আর হাত ধুলেন তারপর প্রভুর উপাসনা করলেন একই রকম মূল অংশ হচ্ছে সিজদা সুজুদ এরপর জেনেসিস অধ্যায় নম্বর সতেরো অনুচ্ছেদ তিন বলা হয়েছে ইব্রাহিম মাটিতে মাথা রেখে ঈশ্বরের প্রার্থনা করলেন নাম্বারস অধ্যায় বিশ অনুচ্ছেদ ছয় হারুন এবং মুসা মাটিতে মাথা রেখে ঈশ্বরের প্রার্থনা করলেন যশুয়া অধ্যায় পাঁচ অনুচ্ছেদ চোদ্দ যশুয়া মাটিতে মাথা দিয়ে ঈশ্বরের প্রার্থনা করলেন তারপর দেখবেন গসপল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর ছাব্বিশ যে যিশু খ্রিস্ট আলাহিসাল্লাম তিনি গেতসামেনির বাগানে কয়েক পা সামনে গেলেন আর মাটিতে মাথা দিয়ে ঈশ্বরের প্রার্থনা করলেন আমরা মুসলিমরা অনেকটা অ্যাক্রোবেটের মতো মাটিতে মাথা দিয়ে আল্লাহর ইবাদত করি যখন সিজদা করি তখন শরীরের সবচেয়ে উপরের জায়গা মানে কপাল ঠেকায় মাটিতে আর বলি সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সবার উপরে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সবার উপরে তিনবার বলি তাহলে বাইবেলের নবী রাসুলগঞ্জ যেভাবে প্রার্থনা করেছেন মুসলিমরাও সেভাবে আমরা প্রার্থনা করে থাকি আর যীশু খ্রিস্ট ভাই বলেছেন গসপেল জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু সেগুলো এখন সহ্য করতে পারবে না কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন তিনি নিজ থেকে কিছু বলবেন না যা শুনবেন সেটাই বলবেন আমাকে মহিমান্বিত করবেন তাহলে যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন সত্যের আত্মার জন্য অপেক্ষা করো এখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা বলা হয়েছে আর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে অনেক ভবিষ্যৎবাণী যেমন ওল্ড টেস্টেমেন্টে আছে তেমন নিউ টেস্টেমেন্টেও আছে ওল্ড টেস্টেমেন্টে দেখবেন বুক অব ডিটোরনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো বুক অব ডিটোরনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ উনিশ বুক অব আয়জায় অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ বারো সং অব সোলমান অধ্যায় পাঁচ অনুচ্ছেদ ষোলো সবগুলো অনুচ্ছেদে বলা হয়েছে যে সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাম পৃথিবীতে আসবেন নিউ টেস্টমেন্টও আছে গসপেল জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ ষোলো গসপেল জন অধ্যায় পনেরো অনুচ্ছেদ ছাব্বিশ গসপেল জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ সাত গসপেল জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ সবগুলো অনুচ্ছেদে বলা হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা তাহলে যদি সত্যিকারের খ্রিস্টান হন যদি খ্রিস্টান মানে হয় যে লোক খ্রিস্টান ধর্ম বা ইসা আল্লাহ সাল্লামের নির্দেশ মেনে চলে আমরা মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান যদি সত্যিকারে খ্রিস্টান হন তাহলে নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের নির্দেশগুলো মেনে চলেন নামাজ পড়ার আগে অজু করবেন নামাজে সেজদা করবেন আর দিনে পাঁচ অক্ত নামাজ পড়বেন আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ খুব ভালো লাগলো আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ ভাই লিওন এবারের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে পেছনের মাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার আপনাকে একটা প্রশ্ন করতে চাই এই প্রশ্নটা আমাদের কলেজের একজন প্রফেসর করেছেন আমি একজন ছাত্র ফার্স্ট ইয়ার কম্পিউটার সায়েন্স আর এই স্যার আমাদেরকে পড়ান ফিজিক্স ওনার নাম রাজীব ভাট আমার কলেজ হলো NG Acharya DK Marathe college Chembur আমার স্যার তিনি এটা মানেন যে ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা আছে অনেক রকম স্যারও এগুলো মানেন যে এগুলো সব ভুল ধারণা তবে তিনি শুধু একটা পয়েন্ট মানতে পারছেন না সেটা হলো যে নিষ্ঠুরভাবে গরু ছাগল ইত্যাদি পশু হত্যা করা বকরিদের সময় প্রশ্নটা যদি সঠিকভাবে শুনে থাকি তাহলে আপনার প্রফেসর জানতে চাচ্ছেন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী নন ভেজ খাওয়া যাবে কিনা এটাই প্রশ্ন মানে এই যে নিষ্ঠুরভাবে গরু ছাগল হত্যা করা হচ্ছে নিষ্ঠুরভাবে স্যার স্যার বলেন যে এই যে গরু ছাগল হত্যা করা হচ্ছে একেবারে নিষ্ঠুরভাবে ধীরে ধীরে গলা কাটা হচ্ছে তাদের ভাই প্রশ্ন করলেন কেন নিষ্ঠুরভাবে হত্যা তিনি হত্যাটাকে মেনে নিচ্ছেন কিন্তু কেন নিষ্ঠুরভাবে এটাই হচ্ছে প্রশ্ন হ্যাঁ আচ্ছা তাহলে উনি মানছেন ননভেজ খাওয়া যাবে কিন্তু তার প্রশ্ন মুসলিমরা হত্যার আগে পশুকে অত্যাচার করে কেন খাড়া হ্যাঁ। দিয়ে একটা কোপ পশুটা মারা যাবে জবাই করতে হবে কেন এটা তো অত্যাচার একবার এই ধরনের আলোচনা হচ্ছিল একজন শিখ আর একজন মুসলিমের সেই শিখের প্রশ্নটাও একই তোমরা মুসলিমরা খুব নিষ্ঠুর দয়া মায়া নেই তোমরা একটা পশুকে কি করে আস্তে আস্তে অত্যাচার করে মারো আমরা শিখরা খাড়া দিয়ে কোপ দিয়ে পশুটা মরে যায় তখন সে মুসলিম বলল আমরা মুসলিমরা হলে মার্কা বাচ্চা আক্রমণ করি একেবারে সামনে থেকে তোমরা শিখ তোমরা হলে কাপুরুষ সেজন্য পেছন থেকে আক্রমণ করো এখন আমরা যে জবাই করি সেটার আসল কারণ আসলে এটা নয় এটা সেই মুসলিমের কথা তার হিকমা আমরা মুসলিমরা যে জবাই করি তার আসল কারণ এটা নয় যখন জবাই করি আমরা ইসলামিক নিয়মে যখন জবাই করি তখন কেটে ফেলে আমরা পশুটার গলা আর গলার শিরাগুলো এবং শ্বাসনালী মেরুদণ্ডের ক্ষতি না করে কারণ মেরুদণ্ডের কোনো ক্ষতি হলে পশুটার হার্ট অ্যাটাক করবে হার্টে যাওয়া ধমনিগুলো ছিঁড়ে যাবে আর শরীরের রক্ত তখন জমাট বেঁধে যাবে যখন আমরা কাটি পশুর গলাটা আর শ্বাসনালী এবং গলার শিরাগুলো মেরুদণ্ডের কোনো ক্ষতি না করে হার্ট তখনও পাম্প করে আর বেশিরভাগ রক্ত তখন শরীর থেকে বের হয়ে যায় এখনকার দিনে বিজ্ঞান বলে যে রক্তের মধ্যে বিভিন্ন রকম জীবাণু আর ব্যাকটেরিয়া থাকে আমরা মুসলিমরা পরিচ্ছন্নতা বজায় রাখি জবাই করা পশু শরীর থেকে রক্ত বের করে দেই শরীর থেকে রক্ত বের হলে তার সাথে বিভিন্ন টক্সিন রোগ জীবাণু আর ব্যাকটেরিয়া শরীর থেকে বের হয়ে যায় রক্তের মাধ্যমে তখন এই মাংস খেলে অসুখ হওয়ার সম্ভাবনা কম থাকে এছাড়াও যখন কোনো পশুর গলা আর শ্বাসনালি কাটা হয় এবং গলার শিরাগুলো তখন ব্রেনে যাওয়া যে নার্ভগুলোর কারণে ব্যথা অনুভব হয় সেগুলো তখন কাটা পড়ে তাতে সেই পশুর ব্যথা অনুভব করে না পশুটা তখন পা ছুটতে থাকে কারণ তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে যাচ্ছে এই পা ছোঁড়াটা ব্যথার কারণে নয় মাংসপেশিতে চাপ পড়ে তাই পা ছোঁড়াছড়ি করতে থাকে সেই পশু শান্তির সাথে মারা যায় বলি দেয়া হলে অনেক সময় পশুটা ঘন্টা খানেক যন্ত্রণা পেয়ে মারা যায় তাই ইসলামিক নিয়মে পশু হত্যা করাটা অনেক নমনীয় আর এছাড়াও যদি কোনো পশুকে হত্যা করেন ইসলামিক নিয়মে জবাই করে তাহলে সেই পশুর মাংস বেশি সময় ধরে টাটকা থাকে কারণ সেই মাংসে রক্ত থাকে না আশা করি উত্তরটা পেয়েছেন জাজাকাল্লা খায়ের হ্যাঁ বোন আসসালামু আলাইকুম আমি প্রশ্নটা করছি একজন বন্ধুর পক্ষ থেকে ও একজন হিন্দু ওর নাম হচ্ছে সচিন আর ও পেশায় একজন অভিনেতা ওর প্রশ্নটা হলো এই যে মুসলিম মহিলাদের কবরস্থানে যাওয়ার অনুমতি নেই কেন আর যদি মহিলাদের কবরস্থানে যাওয়ার অনুমতি নাই থাকে তার মধ্যে কি দরগাও পড়বে বোন আপনি প্রশ্ন করলেন যে মুসলিম মহিলাদের কবরস্থানে যাওয়ার অনুমতি নেই কেন এ সম্পর্কে হাদিস আছে সহি বুখারিতে সেখানে নবী বলেছেন তিনি মহিলাদের কবরস্থানে যেতে বাধা দিয়েছেন কারণ হতে পারে অনেক যেমন হয়তো তারা বেশি আবেগপ্রবণ তারা হয়তো মানুষের মৃত্যুটা সহজভাবে মেনে নিতে পারবে না এটা একটা কারণ এছাড়াও আরও বেশ কিছু জায়গায় আমাদের নবী বলেছেন এই মহিলারা অনুমতি পাবে না তাদের কাজের কারণে তার মানে কবরস্থানে যেতে বাধা দিয়েছেন তাদের কাজের জন্য এই হচ্ছে কারণ যে মুসলিম মহিলারা কেন কবরস্থানে যেতে পারবে না যদিও কিছু বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে কিছু হাদিসে উল্লেখ আছে যে নবী কয়েকজন মহিলাকে অনুমতি দিয়েছিলেন পরিস্থিতির উপর নির্ভর করে এখন আপনার প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় যে কবরস্থান সম্পর্কে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যে তোমাদের উচিত কবরস্থানে যাওয়া যাতে আখিরাতের কথা তোমাদের মনে পড়ে আপনার তখন মনে পড়বে যে একদিন আপনাকেও মরে যেতে হবে আর কারো কবরে গেলে তার জন্য প্রার্থনা করবেন তার কাছে বা তার মাধ্যমে নয় আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই প্রথমে আপনার নাম আর পেশা তারপর প্রশ্ন আমার নাম কেদার আরে আমার বন্ধু নাজিস আপনার কাছে আমার প্রশ্ন হলো এই যে এই বিশ্বজগতের যে নিয়মটা আছে সেটা একেবারেই সৃষ্টির প্রথম থেকেই এই রকম আছে বিশ্বজগৎ সৃষ্টির সময় থেকে নিয়মগুলো একই রকম আছে এখন ঈশ্বরের কি বিশ্বজগতের এই নিয়মগুলো বদলানোর কোনো ক্ষমতা আছে নাকি ক্ষমতা নেই ঈশ্বর কেন বিশ্বজগতের এই নিয়মকানুনগুলো কখনো বদলাননি ঈশ্বরের যদি এই নিয়মগুলো বদলানোর ক্ষমতা না থাকে তাহলে তাকে ঈশ্বর বলবো কেন ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে বিশ্বজগতের যে নিয়ম সেটা সৃষ্টির প্রথম থেকে একই রকম আছে এখন ঈশ্বরের এই নিয়ম বদলানোর ক্ষমতা আছে কি না যদি না থাকে তাকে ঈশ্বর বলবো কেন আমি আপনার সঙ্গে একমত এখন এটা ঈশ্বর চান যে তিনি কিছু বদলাবেন না সেই কারণে তিনি কিছু বদলাননি তিনি আপনার কথা মতো চলবেন না এখন আল্লাহ চান যে তিনি কিছু বদলাবেন না আপনি চাচ্ছেন তিনি যেন বদলান আল্লাহ আপনাকে মানবেন কেন যদি আল্লাহ চান সহজে বদলে দিতে পারেন কিন্তু আল্লাহ করণে বলেছেন সুরা রুম অধ্যায় নম্বর তিরিশ আয়াত নম্বর তিরিশ যে প্রাকৃতিক নিয়ম অনুসরণ করো এটাই আল্লাহর আইন তিনি চাইলেই বদলাতে পারেন কিন্তু তিনি বদলাতে চান না এটা তার ইচ্ছা এখন ধরেন আপনাকে বললাম যে আল্লাহ চাইলে সূর্যকে পূর্ব দিকে ওঠাতে পারেন আর পশ্চিম দিকে ডোবাতে পারেন এখানে চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি কি সূর্যকে পশ্চিমে উঠিয়ে পূর্ব দিকে ডোবাতে পারবেন উত্তরটা হচ্ছে না তবে কেয়ামতের দিনে কেয়ামতের অন্যতম একটা চিহ্ন হচ্ছে সেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে এটা দেখাতে যে আল্লাহ চাইলেই করতে পারেন শেষ বিচারের দিনে কেয়ামতের দিনে এটা ঘটবে তখন কিভাবে ঘটবে আল্লাহ জানেন কোরআন পরিষ্কার ভাবে বলছে সুরা ফাতির অধ্যায় নম্বর পঁয়ত্রিশ আয়াত নম্বর এক যে নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন তবে আল্লাহ সেগুলোই করেন যেগুলো তিনি চান আর যে কাজ ভালো আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ اصبح بصوتك اسمع وانا اقرا كلام الله داوي نفوسنا لنحس في اعماقنا اعماقنا الايمان كم من فؤاد كالحجاره قسوه فإن ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুস সালাত জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank quadrant court আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three SWIFT BIC code I BO BGB double two IBAN B five two L YD three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন পিস টিভি